উম্মু সালামাহ রদিল্লাহ তাল্না হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার নিকট মামলা মোকদ্দমা নিয়ে আসো আর তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রতিপক্ষের তুলনায় প্রমাণ সাক্ষী পেশ করার ব্যাপারে অধিক বাকপটু তবে জেনে রেখো বাকপটুতার কারণে যার পক্ষে আমি তার ভাইয়ের প্রাপ্য হক ফয়সালা করে দেই তার জন্য আসলে আমি জাহান নামের অংশ নির্ধারণ করে দেই কাজেই সে যেন তা গ্রহণ না করে